আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আলা আলিহি ও আসহাবিহি ওয়ালা প্রিয় দর্শক আপনাদের সবাইকে রেসালাতুল হাদিস অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন এ পর্যায়ে যেই পরিচ্ছেদটি আমাদের সামনে রয়েছে সাহি বখারির কিতাবুল ইমান থেকে সেটি হচ্ছে বাবুন হুসনুল হসনু ইসলাম অথবা বাবু হুসনি ইসলাম পরিচ্ছেদ সুন্দরভাবে ইসলাম গ্রহণ অথবা সুন্দরভাবে ইসলাম গ্রহণের পরিচ্ছেদ আলমার এখানে যে হাদিসটি এসেছে সেটি হচ্ছে একচল্লিশ নম্বর হাদিস قال مالك أخبرني زيد بن أسلم أن عطاء بن يسار أخبره أن أبا سعيد الخدري أخبره أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا أسلم العبد فحسن إسلامه يكفر الله عنه كل سيئة كان زلفها وكان بعد ذلك القصاص الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف والسيئة بمثلها إلا أن يتجاوز الله عنها ইমাম বুখারি তার সনদে আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তাল্লাহ্ন থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে আবু সাইদ খুদ্রি বলেছেন যে তিনি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন ইদা আসলাম আল আব্দু যখন বান্দা ইসলাম গ্রহণ করে ফাহাসুনা ইসলাম এবং তার ইসলামের গ্রহণটা ইসলাম গ্রহণটা খুবই উত্তম হয় উত্তম বলে বিবেচিত হয় আল্লাহর কাছে এবং সে অর্থাৎ সে সুন্দরভাবে ইসলামকে পালন করে উল্লাহ আনহু কুল্লাসাইয়াতিন কানা ফাহা সে পূর্বে যত খারাপ কাজ করেছে আল্লাহ সবকিছু মিটিয়ে দেন আল্লাহ আকবর সুফহান আল্লাহ তালা তার ইসলাম গ্রহণের কারণে পূর্বের সকল পাপ ক্ষমা করে দেন কারণ ইসলাম গ্রহণ ইটসেলফ একটা তওবা মানুষ কখন ইসলাম গ্রহণ করে যখন সে তার পূর্ববর্তী জীবনের জন্য লজ্জিত হয় আফসুস করে এবং সে তার পূর্ববর্তী পাপ থেকে তওবা করে ইসলামের মধ্যে দাখিল হয় আর এই তবার জন্য আনুষ্ঠানিক সে সমস্ত তওবার বাণী উচ্চারণ করার প্রয়োজন নেই যদি কেউ বলে কোন মুসলিম আশাহাদু আল্লাহ ইলাহা ও ওয়া আশহাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ আমি এ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা সত্যিকার ইলাহ এবং মোহাম্মদাল্লাম আল্লাহর বান্দা রাসুল তাহলে এটাই তার ইসলামে দাখিল হয়ে যাওয়া হচ্ছে এবং এ থেকে সে পূর্ববর্তী সকল কিছু থেকে অটোমেটিক তবা করে নিল কারণ কেউ যদি সত্যিকারভাবে ইসলামের মধ্যে দাখিল না হয় এবং মন থেকে আগের জীবনকে আগের ভুল বিভ্রান্তি বা সেরেক কুফুরিকে ঘৃণা না করে তাহলে এটাকে ইসলাম গ্রহণ বলা যাবে না কেউ যদি শুধুমাত্র প্রনাউন্স করল বিশ্বাস ছাড়া এবং ইসলামকে গ্রহণ করা ছাড়া আসাদু আল্লাহ ইলাহাল্লাহ ও আশাহাদু মাহমদ রাসুল্লাহ অর্থাৎ এটা শুধু উচ্চারণ করলো কিন্তু মন থেকে এটাকে গ্রহণ করলো না তাহলে এটাকে ইসলাম বলা হয় না এজন্যই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যখন বান্দা ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম গ্রহণটা উত্তম হয় অথেন্টিক হয় সঠিক হয় বিশুদ্ধ হয় এবং সত্য হয় তখন আল্লাহ তালা তার পূর্বের কৃত সকল পাপকে ক্ষমা করে দেন ওকানা বা দাদা আলিকা আল অতপর শুরু হয় প্রতিফল অতপর একটা মিটারটার জন্য রেখে দেন মিটারে উঠতে থাকে পাপ কাজের হিসাব কেমন হবে আর পুণ্য কাজের হিসাব কেমন হবে হাদিসে পুণ্য কাজের হিসাবটা প্রথমে বলা হয়েছে আল হাসানা তু বে আশরে আমি এই মিটারের মধ্যে যে ক্যালকুলেশনটা আসে সেটা হচ্ছে প্রত্যেকটা ভালো আমল আমল সালেহ ভালো কাজ সেটা দশ গুণে মাল্টিপ্লাইড হয় অর্থাৎ দশ গুণ বাড়ে দশটা নেকি হয় একটা ভালো কাজ ইকুয়াল টু মিনিমাম দশটা নেকি অর্থাৎ তার তার যে প্রতিফল হওয়ার কথা হিসেব অনুযায়ী সেটা দশ গুণ করে দেওয়া হয় একটা ভালো কাজের প্রতিফল হয়তো এতটুকু কিন্তু সেটাকে দশ গুণ করে দেয়া হয় আচ্ছা এটা হচ্ছে মিনিমাম ইলা সাবেফিন এটা বাড়তে থাকে সাতশো গুণ হওয়া পর্যন্ত তাহলে একটা ভালো কাজ দশ গুণ থেকে সাত গুণ পর্যন্ত বাড়তে থাকে প্রত্যেকটা ভালো কাজ কোনটা কত গুণ বাড়বে এটা আল্লাহ জানেন তবে আল্লাহর একটা ম্যাথোডলজি আছে তিনি যাদেরকে গোনার দায়িত্ব দিয়েছেন তাদেরকে সেই জ্ঞানটা দিয়েছেন কারণ প্রত্যেকটা কাজ একই মানে সম্পাদিত হয় না কোনো কাজ খুব ভালোভাবে সম্পাদিত হয় কোনোটা মধ্যম রকম কোনোটা অ্যাভারেজ কোনোটা অ্যাভারেজ থেকে একটু ভালো কোনোটা অ্যাভারেজ থেকে একটু নিচে তারপর আমরা দেখি যে কোনো কাজের নিয়তের বিশুদ্ধতা একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো কাজে নিয়তের বিশুদ্ধতা হান্ড্রেড পার্সেন্ট না একটু সমস্যা আছে কোনো কাজে যেমন ধরে আমরা যদি সালাতের কথা বলি এখানে কেরাত পড়তে হয় এখানে তাসবিহাতগুলো পাঠ করতে হয় এবং এই তাসবিহাতগুলো পাঠ করতে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে করেছেন সেভাবে করার প্রশ্নটাও জড়িত তাহলে যিনি কোরআনের তেলাওয়াতটা সুন্দর করে করেন তাহলে তার সালাদটা যিনি সুন্দর করে তেলাত করতে পারেন তার চেয়ে বেটার যিনি কমপ্লিট সুন্না হান্ড্রেড পার্সেন্ট ফলো করেন সালাতের মধ্যে তার সালাদটা যিনি হান্ড্রেড পার্সেন্ট সুন্না অনুসরণ করতে ব্যর্থ হন তার চাইতে উত্তম ফলে সবাই একই সালাত আদায় করতে গিয়ে ইভেন একই জামাতের মধ্যে একই মসজিদের মধ্যে সমান সবাব পাবেন এটা অযৌক্তিক বরং যৌক্তিক হচ্ছে এখানে সওয়াবটা এক একজনের এক এক রকম হবে যদিও একটা কমন সুসংবাদ আছে সেটা হচ্ছে এককভাবে নামাজ আদায় করার চাইতে জামাতের সাথে সালাত আদায় করলে পঁচিশ গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত বাড়ে সেটা তো হচ্ছে এক এককভাবে আদায় না করে জামাতের সাথে আদায় করলো কিন্তু যখন জামাতের সাথে সবাই আদায় করলো এদেরও সবার পারফরমেন্স ধ্যান নামাজের মধ্যে খুশুর খুজুর অনুযায়ী সালাতের মানের তারতম্য হয় এটা হচ্ছে অনেকটা এরকম একই হলের মধ্যে সবাই পরীক্ষা দিচ্ছে কিন্তু সবার উত্তর একই স্ট্যান্ডার্ডের হয় না ফলে সবাই পরীক্ষার নম্বরও একই রকম পায় না আর যদি কোনো পাপ সে করে পাপের জন্য আরেকটা মিটার দেওয়া হয়েছে এই মিটারের মধ্যে একটা পাপ করলে তার শাস্তি লেখা হয় অথবা তার পাপ লেখা হয় তার তার জন্য যেটা দেওয়া হয় সেটা হলো এক গুণ এক গুণ তাহলে পাপের বিনিময় শুধু ততটুকু যতটুকু মন্দ প্রতিফল প্রতিফল এই পাপের জন্য নির্ধারণ করা হয়েছে আর ভালো আমলের প্রতিফল যতটুকু নির্ধারিত থাকে তার থেকে অটোমেটিক মাল্টিপ্লাইড হয়ে যায় দশ দশ থেকে সাত সেগুন পর্যন্ত কিন্তু পাপের ক্ষেত্রে এটা করা হয় না এটা আল্লাহ তালার পক্ষ থেকে রহম একটা করুণা একটা দয়া তিনি বান্দাদেরকে সফলতা দিতে চান এই জন্য অল্প ভালো কাজ করলে যেন অনেক পাপ কাজকে এটা প্রতিরোধ করতে পারে সেজন্য আল্লাহ তালা সিস্টেমটা রেখে দিয়েছেন এবং যাতে করে বান্দা পাপ কাজ না করে পুণ্য কাজের প্রতি আগ্রহী হয় সেজন্য সেটা দেওয়া হয়েছে ইল্লা ইয়াতা জাওয়াজ আল্লাহ আনহা তবে এই মিটারের মধ্যে আরেকটা জিনিসও লেখা আছে সেটা হচ্ছে যদি আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে এই এক গুণও লেখা হয় না পাপ করার পরে যদি আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে এই এক গুণও লেখা হয় না আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে সেটা অন্য ব্যাপার তখন আর পাপের লিস্টের মধ্যে পাপ হিসাবে সেটা লেখা থাকে না আল্লাহ আকবর আল্লাহ আকবর ইয়াসুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেন ভালো ভালো পূর্ণ করার তৌফিক দান করেন এবং তিনি যেন আমাদেরকে খারাপ কাজ থেকে রক্ষা করেন আমরা সেই দোয়া করি আর কেউ যেন এটা না ভাবেন যে ঠিক আছে যখন পাপের শাস্তি এত কম হয় আর পুণ্য বেশি তাহলে এক কাজ করা যাক না যে আমি দশটা পাপ করলে একটা পুণ্য করব তাহলে সমান সমান হয়ে যাবে দুর্ভাগ্য তাদের জন্য যারা এইভাবে জিনিসটাকে অ্যাসেস করছেন গবেষণা করছেন এবং পাপ কাজের মোটিভেশনটাকে ধরে রাখার জন্য পুণ্যকে তারা তাচ্ছিল্য করছেন তাদের বড়ই বদনসিব আসলে মনে রাখতে হবে যে যে কাজে অভ্যস্ত সে কাজ থেকে তার ভালো কাজে ফিরে আসা কঠিন হয় যে গান শুনতে অভ্যস্ত দেখা যাবে যে তার মৃত্যুও গান শুনতে শুনতে হচ্ছে অতএব আমরা আশা করব আমাদের কোনো ভাই কিংবা বোন যেন হাদিসের ব্যাখ্যাকে উল্টে না দেন তারা যেন না ভাবেন যেহেতু পাপের প্রতিফল খুবই কম লেখা হয় তাহলে পাপ বেশি করি পুণ্য কম করি যেহেতু পুণ্য অল্প করলে তো অনেক এই ব্যাখ্যা যেন কে না করেন আমরা আশা করব হাদিসের টোনটা যেন তারা ধরতে পারেন হাদিসের মোটিভেশনটা যেন তারা ধরতে পারেন এবং নিজেদেরকে পূর্ণ কাজে তারা অভ্যস্ত করে নিজেদের আখিরাতকে তারা সুন্দর করে তোলেন এবং নাজাতের ব্যবস্থা করেন আল্লাহ তালা আমাদের সে তফিক দান করুন দ্বিতীয় যে হাদিসটি এই পরিচ্ছেদের মধ্যে আছে সেটি হচ্ছে يقول الإمام البخاري رحمه الله حدثنا إسحاق بن منصور قال حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن همام ابن منبه آه، عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أحسن أحدكم إسلامه فكل حسنة يعملها تكتب له بعشر أمثالها إلى سبعمائة ضعف وكل سيئة يعملها تكتب له بمثلها আগের হাদিসের কিছুটা আরেকটু বিস্তারিত ব্যাখ্যা এই হাদিসটাতে পেশ করা হয়েছে ইমাম বুখার রাহমাহুল্লাহ তার সনদ আবহর রাজি আল্লাহ তালাহু থেকে হাদিসটি বর্ণনা করেন যে আবহর রাজি আল্লাহ তালাহু বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যখন তোমাদের মধ্যে কেউ উত্তম রূপে ইসলামকে প্রতিষ্ঠা করে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে অথবা তার ইসলাম গ্রহণকে সুন্দর করে দেয় ফাকুল হাসানাতিন তখন তার জন্য প্রত্যেক নেকির হিসাবের একটা সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে সেটা হলো প্রত্যেক হাসানা নেক কাজ ইয়ামালুহা যে সে আমল করে তুক্তাবুলাহ বেয়াশাম এই নেক কাজটাকে লেখা হয় তার দশ গুণ পুণ্য দিয়ে তার দশ গুণ পুণ্য দিয়ে ইলাসা বেআমিয়াত দাফিন এভাবে চলতে থাকে সাতশো গুণ পর্যন্ত ওকুল্লু সাইয়াতিনি আমালুহা আর প্রত্যেক খারাপ কাজ প্রত্যেক পাপ কাজ যা সে করে সেটা তুক্তাবুলাহু তার জন্য লেখা হয় বেবেত লিহা তার বিনিময় যতটুকু নির্ধারণ করা আছে ততটুকু অর্থাৎ এটা এই প্রতিফল একগুণ একগুণই পাবে মন্দ কাজ এবং পাপ কাজের প্রতিফল তার জন্য একগুণই লেখা হয় এখান থেকে আর বেশি ডাবল কিংবা তার থেকে বেশি লেখা হয় না আর পাপ পুণ্য কাজের ক্ষেত্রে সে আমলটা দশ গুণ করে লেখা হয় এটা হচ্ছে মিনিমাম সেখান থেকে বাড়তে বাড়তে সাতশো গুণ পর্যন্ত হতে পারে এই হাদিসটা আগের হাদিসের ব্যাখ্যা আমরা সেখানেই প্রয়োজনীয় কথাবার্তা বলেছি অতএব এতটুকু পর্যন্ত এখানে যথেষ্ট আমরা এরপরে যাচ্ছি পরবর্তী পরিচ্ছেদে বাবুন আহাবুদ্দিন এর আল্লাহ পরিচ্ছেদ আল্লাহ তালার কাছে সবচেয়ে অধিক পছন্দনীয় আমল সেটাই যা নিয়মিত করা হয় আহাব্বু আদ্দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় দিন সেটাই আমল সেটাই ইলাল্লাহ আল্লাহর কাছে আজ্জাওয়াজাল আদুয়ামুহু যেটা নিয়মিত করা হয় একসাথে প্রচুর করে পরে অনেকদিন গ্যাপ দেওয়া আবার একসাথে বেশি করে এটা নয় বরং অল্প অল্প করে যে নিয়মটা যে ম্যাথোডলজিটা সারিয়াতে স্বীকৃত যেমন পাঁচু আক্ত সালাত পাঁচু আক্ত আপনি সবসময় কন্টিনিউ করবেন এটা করবেন না যে একসাথে পাঁচু আক্ত প্লাস আরও নফল এক সপ্তাহ পুরো সারা দিন রাত শুধু নামাজ আর নামাজ কিন্তু এরপরে আবার স্টপ দুই মাস এক বছর ছয় মাস স্টপ তারপরে আবার এভাবে করলেন এটা উচিত নয় একজন ব্যক্তি একবার আমার সাথে বলেছিলেন যে দেখো মঞ্জুর তোমরা তো সবসময় নিয়মিত আমল করো আমরা কিন্তু অন্য মেথডে চলি আমি বললাম কিরকম বলল যে আমরা একসাথে আল্লাহকে খুশি করে ফেলি আবার কিছুদিন একটু গ্যাপ দিই আবার একসাথে আল্লাহকে খুশি করে ফেলি এটা আমাদের একটু সুবিধা যে অনেকদিন আমল করতে হয় না কিছু করতে হয় না মোটামুটি আল্লাহকে খুশি করলেই তো হলো কিন্তু এখানে প্রিয় দর্শক একটু ভেবে দেখবেন যখন আপনি আমলকে ছেড়ে দেন তখন যদি মৃত্যু হয় তখন কি হবে আপনি কি জানেন যে আপনি শেষ তবা করতে পারবেন অথবা আল্লাহকে খুশি করার জন্য ইন্টেন্সিভলি দিনকে পালন করতে পারবেন এমন তো কিছু নেই আর দিন আসলে সিজনাল আমল করার নয় যে এই মৌসুমে একটু আমল করলেন আবার বিশাল একটা গ্যাপ দিলেন আবার আরেক মৌসুমে আরেকটু আমল করলেন দিন এটা নয় দিনটাকে সার্বক্ষণিকভাবে আমল করতে হবে তার মানে এই নয় যে সারাক্ষণ আমলের উপর থাকবেন আপনি তো ইমানটা আপনার সার্বক্ষণিক থাকবে আমলটা আপনার যখন যে আমলটা আসবে সালাতের মধ্যে সিয়ামের মধ্যে যে মাসটা আসবে যেমন রমাদান মাস হজের মধ্যে জীবনে একবার জাকাত বছরে একবার ইত্যাদি এইভাবে আমলটা করবেন এটাই হচ্ছে আদামুল আমল নিয়মিত আমল করা আসুন দেখি আমরা এ ব্যাপারে ইমাম বুখার রহমাহুল্লাহ কি হাদিসটি নিয়ে এসেছেন يقول الإمام البخاري رحمه الله حدثنا محمد بن المثنى قال حدثنا يحيى عن هشام قال أخبرني أبي عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم دخل عليها وعندها امرأة قال من هذه قالت فلانة تذكر من صلاتها قال مه عليكم بما تطيقون فوالله لا يمل الله حتى تملوا وكان أحب الدين إليه ما دام عليه صاحبه ইমাম বুখারি রাহমাহুল্লাহ এই হাদিসটি তার নিজস্ব সনদে বর্ণনা করেছেন আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে যে নবী সাল্লাহ সাল্লাম একবার তার কাছে এসে প্রবেশ করলেন বাইরের থেকে এসে আয়সা রাদি আল্লাহ তাল্লাহার কাছে এসে প্রবেশ করলেন তখন তার কাছে ছিল একজন মহিলা তিনি বললেন মান হাদিহি এ মহিলা কে নবিসাম জিজ্ঞেস করলেন কালাত ফুলানা আয়সা রাদি আল্লাহ বললেন অমুক মহিলা তারপর তিনি তার সালাতের বর্ণনা করলেন যে কিভাবে প্রচুর সালাত তিনি আদায় করছেন সেভাবে বর্ণনাটা দিলেন কালামাহ আলাইকুম তিনি বললেন থামো থামো এরপরে বললেন কি আলাইকুম বেমা তোতে কোন এত সালাত পড়ার দরকার নাই তোমাদের উপর কর্তব্য হলো যতটুকু তোমরা পারো ততটুকু সালাত আদায় করবে এর মানে এই নয় যে আমি জোহর পারি না তাহলে জোহর বাদ দেব আসর আমার জন্য কষ্টকর আসর বাদ দিব বা ফজর কষ্টকর ঘুমিয়ে থাকি ফজর বাদ দিব ন আসলে ফজরের যে ফরজটাই সলাদটা জোহরের যে ফরজ এগুলো তো খুব সামান্য কেউ যদি বলে আমার এটা সম্ভব না এটা বিশ্বাসযোগ্য নয় সম্ভব কিন্তু যেটা রাসুল সাল্লাহ এখানে বলেছেন যে তোমাদের যা সম্ভব যতটুকু সম্ভব ততটুকু পালন করো ততটুকু পালন করাই কর্তব্য তার মানে হচ্ছে একজন লোক ফজর সালাত পড়লো আগে সুন্নাত দুই রাখাত পরে ফরজ দুই রাকাত এরপরে আর ঘুমালো না এরপরে সালাত দোহার সময় সারাক্ষণ শুধু সালাত আদায় করলো এরপরে জোহর পরে আরো নফল নফলের পর নফল সারা রাত নফল এমন ভাবে আদায় করলো যে খুব কষ্ট সে দুনিয়ার আর কোনো কাজে যোগ দিতে পারে না এটা হচ্ছে বেশি বাড়াবাড়ি করা এবং আমরা এর আগেও হাদিসে দেখেছি পরবর্তীতে আর অনেক হাদিস আসবে যেখানে বলা হবে ইয়া কুমল গোলু দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি করো না এত বেশি আমল করো না যে অন্যের হক নষ্ট হয়ে যাবে স্ত্রীর হক নষ্ট হবে সন্তানের হক নষ্ট হবে রাষ্ট্রের হক নষ্ট হবে মানুষের হক নষ্ট হবে ইবাদতকে বিশেষ করে নফল ইবাদতকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয় যতটুকু আমাদের পক্ষে ফরজ ওয়াজিব তো পালন করতেই হবে ওটা সহজ ওটা যাতে মানুষ পারে সেভাবেই মহান আল্লাহ তালার পক্ষ থেকে ওহি এসেছে সেভাবেই ইসলামের কাজকে ঘুচে দেওয়া হয়েছে কেউ যদি বলে যে ফরজ কাজগুলো আমার জন্য কঠিন এটা অবিশ্বাস্য এটা বিশ্বাসযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় কিন্তু এর অতিরিক্ত নফল ইবাদতের ক্ষেত্রে নিজেকে দারুণ কষ্টের মধ্যে ফেলে দিয়ে অথবা অন্যদেরকে পরিবারের অন্যদেরকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে করতে হবে সেটা নয় বরং যতটুকু সহনীয় পর্যায়ে থাকবে ততটুকু পর্যন্ত নফল ইবাদত করা যাবে সেটি রাসুল সাল্লাহ সাল্লাম এখানে বলছেন ফল্লাহ হিলাই মাল্লু তিনি বলছেন যে আল্লাহ শপথ আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না হাত্তা তামাল্লু যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়ো তোমরা যতই যা আমল করতে থাকো তাতে কোনো অসুবিধা নাই আল্লাহ বিরক্ত হবেন না যে আল্লাহ এত সবাব দিতে দিতে বিরক্ত হয়ে যাবেন এটা হয় না বরং তোমরা বিরক্ত হয়ে যেতে পারো তোমরা পরিশ্রান্ত হয়ে যেতে পারো ফলে তোমরা যতটুকু পারো ততটুকু করবে এখানের দুরকম অর্থই সম্ভাবনা আছে অর্থাৎ তোমরা বেশি ইবাদত যদি করার সামর্থ্য রাখো তাহলে সেটা করো তোমরা ভেবো না যে এত ইবাদতের হিসাব দিতে দিতে আবার আল্লাহ বিরক্ত হয়ে যেতে পারেন না আল্লাহ বিরক্ত হন না অতএব তোমরা কাজ করতে থাকো কাজ করতে থাকো আল্লাহ তোমাদেরকে তার রিমুনারেশন দিতে রিওয়ার্ড দিতে সওয়াব দিতে পুণ্য দিতে আল্লাহ কখনো বিরক্ত হন না পরিশ্রান্তও হন না অতএব তোমরা কাজ যত বেশি সম্ভব করো এটা একটা অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে তোমরা কাজ ততটুকুই করবে যতটুকু সামর্থ্য রাখো সামর্থ্য অতিরিক্ত কাজ করতে যেও না যেটা অন্য হাদিসে আমরা দেখি আব্দুল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাল্লাম নসিহত করেছিলেন আর এখানে শেষ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াকানা আহাব্বা দিন ইলাই মাদামা আলেহ সাহেব ওয়াকানা আহাব্বা দিন ইলাইহি মাদামা আলেহ সাহেবহু আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে এটা হচ্ছে এখানে একটা ম্যাক্সিমের মতো একটা এর মতো একটা ম্যাথড যে আমরা আমল কম করি অসুবিধা নাই ফরজ ওয়াজিব তো অবশ্যই আমাদের মধ্যে ইনক্লুড থাকতেই হবে কিন্তু এটা যেন সবসময় করি সবসময় করি যেন আমরা ক্ষান্ত না দিই যেন আমরা বিরতি না দিই যে মাঝখানে দুই মাস পালন করলাম না আবার অথবা যেন প্রত্যেক শুক্রবারে শুধু আমল করলাম অথবা দুই ঈদে আমল করলাম এমনটি যেন না হয় প্রিয় দর্শক তাহলে আমাদের সে আমল আমাদের কোনো কাজে আসবে না আসুন আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে চাই দোয়া করি তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন তিনি যেন ইসলামের মেথডটা বোঝার তৌফিক দান করেন এবং এর মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন এবং আমরা যেন রেগুলার মুসলিম হই প্র্যাকটিসিং মুসলিম হই এবং আমরা যেন এর মধ্য দিয়ে দুনিয়ার সেরা মানব সম্পদে পরিণত হই ভালো মানুষে পরিণত হই আল্লাহর কাছে সে দোয়া চেয়ে এবং আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته